এসো আজ প্রাণ ভরে হো এসো আজ প্রাণ ভরে হো এসো আজ প্রাণ ভরে হো মনের কথা বলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা এসো আজ প্রাণ ভরে হো এসো আজ প্রাণ ভরে হো এসো আজ প্রাণ ভরে হো মনের কথা বলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা এসো আজ শপথ করি ভুলগুলো সব ধুয়ে খোদার রাহে জীবন মরণ থাক না মাথা নুয়ে এসো আজ শপথ করি ভুলগুলো সব ধুয়ে খোদার রাহে জীবন মরণ থাক না মাথা নুয়ে এসো আজ শপথ করি ভুলগুলো সব ধুয়ে খোদার রাহে জীবন মরণ থাক না মাথা নুয়ে এমন সুযোগ আর পাবে না করো না গো হেলা এমন সুযোগ আর পাবে না করো না গো হেলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা এসো আজ প্রাণ ভরে হোক এসো আজ প্রাণ ভরে হোক এসো আজ প্রাণ ভরে হোক মনের কথা বলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা বান্দাকে ভালোবেসে সিয়াম দিলেন যিনি পুরস্কার হাতে হাতে দিবেন আবার তিনি বান্দাকে ভালোবেসে সিয়াম দিলেন যিনি পুরস্কার হাতে হাতে দিবে না বর্তিনি বাঁধাকে ভালোবেসে সিয়াম দিলেন যিনি পুরস্কার হাতে হাতে দিবে না বর্তিনি সগাপ নিয়ে বারে বারে সিয়ামের বলা সগাপ নিয়ে বারে বারে সিয়ামের বলা সিয়ামের শিক্ষা নিয়ে এগের পথে চলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা এসো আজ প্রাণ ভরে হোক এসো আজ প্রাণ ভরে হোক এসো আজ প্রাণ ভরে হোক মনের কথা বলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা সিয়ামের শিক্ষা নিয়ে ত্যাগের পথে চলা